আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন সালাত আদায় করেন এবং তিনি সুরা আল বাকারা পাঠ করতে যত সময় লাগে সেই পরিমাণ দীর্ঘ ক্য়াম করেন অতপর দীর্ঘ রুকু করেন অতপর মাথা তুলে পুনরায় দীর্ঘ কিয়াম করেন তবে তা প্রথম কিয়াম এর চেয়ে অল্পস্থায়ী ছিল আবার তিনি দীর্ঘ রুকু করলেন তবে তা প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি সাজদা করেন আবার দাঁড়ালেন এবং দীর্ঘ ক্যাম করলেন তবে তা প্রথম কিয়াম এর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর আবার দীর্ঘ রুকু করেন তবে তা পূর্বের রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সময় পর্যন্ত কিয়াম করলেন তবে তা প্রথম ক্যাম অপেক্ষা অল্পস্থায়ী ছিল আবার তিনি দীর্ঘ রুকু করেন তবে তা প্রথম রুকু অপেক্ষা অল্পস্থায়ী ছিল অতপর তিনি সাজদা করেন এবং সালাদ শেষ করেন ততক্ষণে সূর্য গ্রহণ মুক্ত হয়ে গিয়েছে তারপর তিনি বললেন নিঃসন্দেহে সূর্য ও চন্দ্র আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এ দুটির গ্রহণ হয় না কাজে যখন তোমরা গ্রহণ দেখবে তখনই আল্লাহকে স্মরণ করবে লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পেছনে সরে এলেন তিনি বললেন আমি তো জান্নাত দেখেছিলাম এবং একগুচ্ছা আঙুরের প্রতি হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে অতপর আমাকে জাহান্নাম দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল কী কারণে তিনি বললেন তাদের কুফরির কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো অতপর সে যদি তোমার হতে সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না